الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুনাফিকদের চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের আলোচনা চলছিল সুরাতুল বাতারার শুরুতে আল্লাহ তারা দীর্ঘ করে তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন প্রথমে আলোচনা করেছেন মোমিনদের কথা পাঁচ আয়াত ব্যাপী এরপর দুই আয়াতে আলোচনা করেছেন কাফেরদের কথা তারপর দীর্ঘ তেরো আয়াত জুড়ে আলোচনা করেছেন মুনাফিকদের কথা মুনাফিকদের পরিচয় কি তাদের প্রাথমিক বৈশিষ্ট্য কি এই আলোচনাগুলো গত সপ্তাহে আমাদের অতিবাহিত হয়েছে তো মুনাফিকরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান মুমিন হিসেবে পরিচয় দেয় কিন্তু আল্লাহ তালার দৃষ্টিতে তারা কখনো মুমিন নয় এখান থেকে বোঝে আসে কোনো মানুষ যদি বাহ্যত নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেয় তাহলেই সে প্রকৃত অর্থে মুমিন হওয়া অপরিহার্য নয় যে কোনো মানুষ তার বাক স্বাধীনতা আছে সে নিজেকে যা ইচ্ছা তাই বলতে পারে সে চাল সে এক সময় হয়তো বিধর্মী ছিল অন্য ধর্ম পালন করত তার ইচ্ছা হলো সে এখন নিজেকে বলবে যে আমি আগামীকাল থেকে মমিন আমি এখন থেকে আল্লাহ এবং তার রসুলে বিশ্বাসী কিন্তু সে নিজেকে মমিন বলা মাত্রই তাকে মমিন হিসাবে গণ্য করতে হবে এবং যদি সে বাস্তবিক অর্থে মমিন হয়ও এরপরও মৃত্যু পর্যন্ত সে নিজেকে ঘোষণা দেওয়ার কারণেই তাকে মমিন মমিন বলে যেতে হবে এটা কোনো অপরিহার্য নীতি নয় কে মমিন আর কে কাফের কে মমিন আর কে মুনাফিক এই বিষয়গুলো নির্ণীত হবে প্রত্যেকের কাজের মাধ্যমে তার কাজ যদি ইমানের কাজ হয় সে মমিন হবে তার কাজ যদি কুফরের কাজ হয় সে কাফের হবে তার কাজ যদি নিফাতের কাজ হয় সে মুনাফিক হবে প্রত্যেকের আমল নামার ভিত্তিতে প্রত্যেকের কাজের ভিত্তিতে তার ফয়সলা নির্ধারিত হবে কোনো ব্যক্তি কথার মাধ্যমেই তার উপর চূড়ান্ত ফয়সলা করে দেওয়ার সুযোগ নেই অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের আপত্তি করে বসে যে মোল্লা মুন্সিরা মানুষদেরকে কাফের বানিয়ে বেড়ায় কিন্তু মোল্লা মনসুরে মানুষকে কাফের বানায় না বরং যে কাফের তাকে কাফের বলে গোলাম আহমদ কাদিয়ানি সহ তার অনুসারীদেরকে কাফের বলে কাফের বানায় তা না সেদেরকে কাফের বলে আপনি বলবেন কাফের বলার কি প্রয়োজন প্রত্যেককে নিজের গতিতে ছেড়ে দিলেই তো হয় কাফের বলার প্রয়োজন কারণ একজন মমিনের সঙ্গে আমার আচরণ যেমন হবে একজন কাফের সঙ্গে আমার আচরণ কখনো তেমন হতে পারে না শত্রু মিত্র নির্ধারণ করা আল্লাহ তালা অপরিহারিত করে দিয়েছেন যে মমিন যারা হবে সে যে দেশেরই হোক না কেন যে ভাষারই হোক না কেন যে বর্ণেরই হোক না কেন সে হবে তোমার ভাই এবং বন্ধু আর কাফের সে তোমার প্রতিবেশী হোক না কেন আর যেই হোক না কেন তুমি তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো ভিন্ন কথা কিন্তু তাকে অন্তরে স্থান দিতে পারবে না অন্তরের জায়গা একমাত্র মোমিনদের জন্য বরাদ্দ থাকবে শত্রু আর মিত্র নির্ধারিত হওয়া যেহেতু জরুরি এবং আল ওয়ালা আল বারা কারো সঙ্গে মহাব্বতের সম্পর্ক স্থাপন করা আর কারো সঙ্গে শত্রুতা স্থাপন করা এটা যেহেতু আমাদের ইমান এবং আকিদার বড় একটা অংশ এজন্য কোন ব্যক্তি মমিন আর কোন ব্যক্তি কাফের অর্থাৎ নিজেকে বাধ্যত মমিন বললেও আসলে সে মমিন না আসলে কাফের মুনাফিক এটা চিহ্নিত হওয়া আমার ইমানের জন্য জরুরি তো কোনো মানুষ নিজেকে মুমিন বললেই মুমিন হওয়া জরুরি না হ্যাঁ যারা বলে যে মানুষ কোন গুনাহের কাজ করলে কাফের হয়ে যায় খারেজি মোতাজিলারা এই কথা বলার চেষ্টা করে খারেজিরা বলে যে কোনো কবিরা গুনাহ করলে মানুষ আর মুমিন থাকে না মানুষ কাফের হয়ে যায় মোহতেজালা নামক একটা ভ্রান্ত গোষ্ঠী ছিল এখনো অল্প স্বল্প উদ্ভব আছে তারা বলতে চায় যে কোনো কবিরা গুনাহ করলে মানুষ মুমিন থাকে না তবে কাফেরও হয় না মানজিলাতুন বেইন আল মানজিলাতেইন ইমান এবং কুফরের মাঝামাঝি একটা পর্যায়ে গিয়ে উপনীত হয় মুমিনও না কাফেরও না আর খারিজি যারা আছে তারা বলবে কবিরা গুণা করেছে নামাজ পড়েনি কাফের রোজা রাখেনি কাফের চুরি করেছে কাফের জিনা করেছে কাফের কবিরা গুণা করলেই কাফের হয়ে যাবে কিন্তু আমরা আহসুল জামা আমরা বিশ্বাস করি কোন গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলি না মালাম ইয়াস্তাহিল্লাহু যতক্ষণ না মানুষ কোন গুনাহকে হালাল মনে করে গুনাহ এক কথা আর কুফুর আর এক কথা গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলি না কেউ জিনা করেছে আমরা বলবো সে গুনাগার কাফের না হ্যাঁ সে যদি মনে করে যে জিনা করা হালাল সে যদি মনে করে মদ পান করা বৈধ সে যদি মনে করে সুদের লেনদেন বৈধ সে যদি মনে করে আল্লাহ এবং তার রসুরের বিরুদ্ধে আইন জারি করা বৈধ এগুলোকে সে যদি বৈধ মনে করে তাহলে এরকম সাধারণ গুনাহের দ্বারাও কাফের হবে যদি বৈধ না মনে করে তাহলে এরকম গুনাহের কারণে মানুষ কাফের হয় না হ্যাঁ কুফরি কাজের দ্বারা অবশ্যই কাফের হয় যেমনি ভাবে উজু ভঙ্গের কোনো কারণ যদি আমার দ্বারা সংঘটিত হয় আমার উজু থাকবে না ভেঙে যাবে আমি আধা ঘন্টা ব্যাপী দীর্ঘ সময় নিয়ে আমি উজু করেছিলাম অনেক লম্বা উজু অনেক সুন্দর উজু কিন্তু উজু ভঙ্গের যে সাতটা কারণ আছে এর মধ্যে কোনো একটা কারণ আমি ঘটিয়ে ফেলেছি উদাহরণস্বরূপ আমি বায়ু ত্যাগ করেছি তো আমার এই সেই দীর্ঘ আধা ঘন্টার উজু আমার এত যত্নের উজু থাকবে না ভেঙে যাবে একইভাবে আমি ইমান এনেছি অনেক লম্বা সময় চিন্তা ভাবনা করে অনেকের দাওয়াতে বড় মজলিসে সবার সামনে ঘোষণা দিয়ে আমি কালেমা করে ইমান এনেছি অথবা জন্মের পর থেকে আমি মুমিন পরিবেশে বড় হয়েছি আমি জন্মের পর থেকে কোরআন পড়ছি আমপারা পড়ছি আলেমুলামার সঙ্গে সম্পর্ক রাখছি বিভিন্ন দিনে মেহনত করে যাচ্ছি কিন্তু আমার দ্বারা ইমান ভঙ্গের কোনো কারণ আমার মধ্যে পাওয়া গেল যেমনি যেমনিভাবে উজু ভঙ্গের কারণ পাওয়া গেলে উজু ভেঙে যায় একইভাবে ইমান ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া যায় আমার ইমান থাকবে আমি লাইলাহ ইহ বলেছি মমিন হয়েছি কিন্তু আমার ইমান আমি এই বললাম আর কেয়ামত পর্যন্ত যা করি না কেন আমার ইমান অব্যাহত থাকবে বিষয়টা কখনো এমন না আমি আমার দ্বারা যদি কুফুর প্রকাশ পায় আমার ইমান ভেঙে যাবে আমার দ্বারা যদি কবিরা গুনাহ প্রকাশ পায় ইমান ভাঙবে না তবে ইমান দুর্বল হয়ে যাবে ইমানের শক্তি থাকবে না যার কারণে আমরাও মমিন সাহাবিরাও মমিন ছিলেন আমরাও মমিন নবীরাও মমিন ছিলেন আমরাও মুমিন ফেরেস্তারাও মুমিন কিন্তু আমি কি বলবো আমার ইমান আর জিব্রাইল আলী ইসলামের ইমান সমান আমার ইমান আর রসুলের ইমান সমান পার্থক্য কোথায় যে রসুল একশোটা বিষয়কে বিশ্বাস করতেন আর আমি নিরানব্বইটা বিষয়কে বিশ্বাস করি এরকম রাসুল যদি একশোটাকে বিশ্বাস করতেন আর আমি যদি নিরানব্বইটাকে বিশ্বাস করি বেশি না মাত্র একটা শর্ট আছে আমার মধ্যে তাহলে আমি মমিন থাকব তার মানে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য না তিনি যদি একশোটাকে বিশ্বাস করতেন আমিও একশোটাকে বিশ্বাস করি সাহাবিরাও একশোটাকে বিশ্বাস করতেন সাউন্ডটা ভাই ঠিক করেন না কেউ ফেরেস্তারাও একশোটা বিষয়কে বিশ্বাস করতেন কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য হলো শক্তির ক্ষেত্রে যে তাদের ইমানের শক্তি ছিল বেশি আমাদের ইমানের মধ্যে আমরা গুনাহ করে আল্লাহ তালার অবাধ্যতা করে আল্লাহ তালাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা আল্লাহ তালার অসন্তুষ্টি কামিয়ে আমাদের ইমানকে দুর্বল করে ফেলেছি পার্থক্য হলো এখানে তো মুনাফিক তাকেই বলা হয় যেই ব্যক্তি নিজেকে মমিন বলে কিন্তু ভেতরে কুফরি লালন করে তাকেই বলা হয় মুনাফিক যদি এমন হতো যে কোনো মানুষ নিজেকে মমিন বললেই তাকে মমিন মনে করা অপরিহার্য হতো তাহলে মুনাফিক নামে কোনো শ্রেণী দুনিয়ার মধ্যে থাকতো না এবং কোরআন এত দীর্ঘ করে এমনকি সুরায় বাকারার মধ্যেই দেখা যাচ্ছে সুরায় বাকারার শুরুতে কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন দুই আয়াত মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন তেরো আয়াত তার মানে কাফেরদের থেকেও মুনাফিকরা বড় শত্রু কাফের চেনা সহজ কারণ সে নিজেকে কাফেরই বলে মুনাফির চেনা কঠিন কারণ সে নিজেকে কাফের বলে না নিজেকে মুমিন বলে বাহ্যিকভাবে দেখতে আমাদের মতোই কিন্তু তার ভেতরটা কুফরিতে ভরা তো কারো ভেতরে কি আছে সেটা তো আল্লাহ তালাই ভালো জানেন আমরা তো কারো অন্তর চিরে ফয়সলা করতে পারবো না গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তি মুনাফিক কিনা এটা চিহ্নিত করার পন্থা কয়টা দুইটা পন্থা এর মধ্যে রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে একটা পন্থা চিরতরে বন্ধ হয়ে গেছে কারণ আর কারো উপর অহিনাজিল হবে না আর একটা পন্থা বাকি আছে সেটা কি কুফরি কথা কুফরি কাজ কোন ব্যক্তি কুফরি কথা মুখ দ্বারা কুফরি কথা বলে হয়তো আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় অথবা ইসলামের কোন সর্বসম্মত এবং সর্বজন বিদিত কোনো বিষয়কে অপব্যাখ্যা করে তো তার এই কাজটা স্পষ্ট কুফরি আমরা তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করব যদি সে বাহ্যত নিজেকে মমিন হিসেবে পরিচয় দেয় তো এই মূলনীতি স্পষ্ট থাকা দরকার যে কোনো ব্যক্তি নিজেকে মমিন বললেই সে মমিন হয়ে যায় না কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি লা ইল্লাল্লাহ যে আল্লাহকে সে ইলাহ হিসাবে মানে শুধু এতটুকু আছে পাশাপাশি তার মধ্যে ইমান ভঙ্গের কোনো কারণ উপস্থিত আছে তাকেও কখনো মমিন বলা যাবে না আবু তালেব রাসুলের চাচা তিনি তো ইসলামকে সত্য হিসেবে জানতেন রাসুলকে সত্য নবী হিসাবে জানতেন আল্লাহকে প্রকৃত ইলাহ হিসাবে জানতেন এক্ষেত্রে সমস্যা ছিল না তারপর আমরা আবু তালেবকে কেন মুমিন বলতে পারি না কারণ হলো একজন মানুষ মমিন হওয়ার জন্য শুধু ইতিবাচক দিক অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়াই যথেষ্ট না বরং এর পাশাপাশি মাত্তাবারে আম্মা সিওয়া ইসলাম ছাড়া অন্য যত জীবন ব্যবস্থা অন্য যত ধর্ম মতবাদ মতাদর্শ যা কিছু আছে সবগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় এটা কখনো সম্ভব না একজন মানুষ ইসলামের প্রতিও তার বিশ্বাস আছে পাশাপাশি সেকুলারিজমের প্রতিও ইমান আছে ইসলামের প্রতিও বিশ্বাস আছে ডেমোক্রেসির প্রতিও বিশ্বাস আছে ইসলামের প্রতিও বিশ্বাস আছে সোশ্যালিজমের প্রতিও বিশ্বাস আছে ইসলামের প্রতিও বিশ্বাস আছে ক্যাপিটালিজমের প্রতিও বিশ্বাস আছে ইসলামের বিধানগুলোকেও সত্য হিসেবে মানে সুদকেও সত্য হিসেবে জানে এ দুটো কখনো একত্রিত হতে পারে না একই জায়গায় যেমন আলো এবং আধার একত্রিত হতে পারে না একই মানুষ যেমন একই সঙ্গে সাদা এবং কালো হতে পারে না একই অন্তরের মধ্যে যেমন একইভাবে আল্লাহ এবং শয়তান একত্রে উপস্থিত থাকতে পারে না ঠিক একইভাবে একজন মানুষের ভেতর কুফুরও আছে আবার ইমানও আছে এটা কখনো হতে পারে না যেই কুফুরগুলো মানুষকে দিন থেকে বের করে দেয় বড় কুফুর যেগুলো যেগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এরকম কুফুর সবগুলো পাওয়া যাওয়া জরুরি না যদি একটা পাওয়া যায় সেই একটাই আমাকে ইসলাম থেকে বের করে দেবে উজু করতে গেলে ন্যূনতম চারটা অঙ্গ ধুইতে হয় উজুর ফরজ কয়টা চারটা আমরা তো সুন্নত সহ পালন করি এর জন্য অনেক বেশি হয়ে যায় যদি শুধু ফরজ যদি কেউ করে তা উজু হয়ে যাবে কিনা শুধু চারটা অঙ্গ ধরলে উজু হয়ে যাবে কিন্তু উজু ভাঙার জন্য সাতটা কারণে পাওয়া যেতে হবে না একটা পেলেই হবে তার মানে করতে গেলে অনেক বিষয় লাগে ভাঙতে গেলে একটা হলেই চলে আমার ইমান আসার জন্য ইসলামের যতগুলো বিধান আছে সবগুলোর উপর ইমান আনতে হবে বিধানের সংখ্যা যদি এক হাজার হয় এক হাজারটার উপর ইমান আনতে হবে কিন্তু আমি ইসলাম থেকে বের হওয়ার জন্য সবগুলো বিষয়কে অস্বীকার করতে হবে না বরং যে কোনো একটা বিষয়কে যদি অস্বীকার করি আমি ইসলাম থেকে বের হয়ে যাব অন্যথায় পৃথিবীর মধ্যে এমন কোন কাফের কেউ দেখাতে পারবে না যার একশো পার্সেন্ট আকিদা কুফরি সম্ভব না অবাক হচ্ছেন উদাহরণস্বরূপ মৃত্যু সত্য এটা আমাদের একটা আকিদের অংশ কিনা কুল্লুনফ সিং রায় কাতুল মৌদ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে কোরআনের মধ্যে বলেছেন রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তো মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নেই পৃথিবীর মধ্যে এমন একজন কাফের দেখেন যে মৃত্যুকে অস্বীকার করে যদি নাস্তিকও হয় আল্লাহকে অস্বীকার করে তারপর মৃত্যুকে অস্বীকার করে এমন মানুষ আদৌ খুঁজে পাওয়া যাবে কিভাবে সম্ভব যে জিনিস মানুষ প্রকাশ্যে দেখে যে জিনিস মানুষ সচক্ষে প্রতিদিন দেখছে কতজন মানুষের লাশ নিজের কাঁধে বহন করছে সেই মৃত্যুকে কিভাবে অস্বীকার করবে শুধুমাত্র এই কারণে যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন আর কেউ কাফের থাকবে না কারণ তখন সে নিজের চোখে সব দেখবে জান্নাত দেখবে জাহান্নাম দেখবে আজাবও দেখবে রহমতও দেখবে তখন আর কোনো মানুষ কাফের থাকবে না কিন্তু সেই সময়ের ইমান আল্লাহর কাছে কবুলও হবে না যখন মানুষের মৃত্যু যখন গড়গড়া শুরু হয়ে যায় সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায় কেয়ামতের পূর্বে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তো প্রকাশ্যে সেই নিদর্শন দেখার পর সকল মানুষ তখন যদি ইমানও নিয়ে আসে আল্লাহর কাছে ইমান কবুল হবে না কারণ কোরআন কার জন্য হেদায়ত সুরাতুল বাকারা শুরুতে আলোচনা হয়েছে আল্লাহ মিনুন বিল গাইব যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে এখন তো তোমার কাছে অদৃশ্য না তুমি সব দেখেই ফেলেছ সব তোমার কাছে দৃশ্যমান এখন তোমার ইমান আল্লাহর কাছে কবুল হবে না দ্বিতীয় বিষয় হল যে মুনাফিকদের চিহ্নিত করা কেন দরকার সুরাতুল মুনাফিকুন আঠাশ পাড়ার মধ্যে যে সুরাটি আছে সেখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন হুমুল আদৌ ও ফাহদাল হুম যে কোরআনের মধ্যে আমি তোমাদেরকে বিভিন্ন শত্রু চিনিয়ে দিয়েছি কোথাও বলেছে ইন্না শৈতান এলাকুম আদু মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে চিনিয়ে দিয়েছি যেন শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে পারো নফসকে চিনিয়ে দিয়েছি যেন নফসের ধোকা থেকে বেঁচে থাকতে পারো অসৎ সঙ্গী চিনিয়ে দিয়েছি ইউয়াসফি নাস মিনাল জিন্নাতি নাস যেন অসৎ সঙ্গী থেকে তুমি বেঁচে থাকতে পারো একইভাবে মুনাফিকদেরও আমি চিহ্নিত করে দিচ্ছি কারণ হুমুল আদু এই মুনাফিকরাই তোমাদের শত্রু কতটা গুরুত্বের সঙ্গে বলছেন হুমুল আদু তারাই তোমাদের শত্রু ফাহদার হোম সুতরাং মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকো কারণ তারা হলো ইমান চোর তারা তোমাদের ইমানকে ছিনিয়ে নিয়ে যাবে তো মুনাফিক চিহ্নিত করা দরকার এজন্য আমাদের সমাজে আমরা একটা কথা বলি যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় কথা বলি না আমরা এক হিসেবে ঠিক আছে আর এক হিসেবে ঠিক নেই এই মূলনীতি হলো এমন মূলনীতি ব্যাখ্যা সাপেক্ষ মূলনীতি যেমন ইসলাম শান্তির ধর্ম কথা তো অবশ্যই সঠিক ইসলাম তো অবশ্যই শান্তি হবে আল্লাহ তাহলে অশান্তি করবেন এই কথা শুনতে এটা কেমন শোনা যায় আল্লাহ অশান্তি করেন ইসলাম যেহেতু আল্লাহর ধর্ম ইসলামে তো অশান্তি থাকবে না কিন্তু শান্তির কি ব্যাখ্যা গুনাহগারকে জাহান নামে ফেলা হবে জাহান নামে তাকে মারা হবে জাহান নামে সাববিচ্ছ তাকে দংশন করবে জাহান নামে ফেরেস্তারা তাকে শাস্তি দেবে আপনি বলবেন আরে এটা তো অশান্তি ইসলাম তো শান্তির ধর্ম ওম শান্তি ওম এটা আবার ইসলামের মধ্যে কিভাবে আসে ইসলাম শান্তির ধর্ম যদি বলেন শান্তির ব্যাখ্যা ইসলাম থেকেই নিতে হবে শান্তির ব্যাখ্যা সে ওয়েস্টার্ন পাশ্চাত্য থেকে আমদানি করলে হবে না শান্তির যে ব্যাখ্যা ইসলাম দিয়ে দিবে সেই ব্যাখ্যা অনুযায়ী ইসলাম শান্তির ধর্ম আপনার মন করা ব্যাখ্যা অনুযায়ী ইসলাম শান্তির ধর্ম হতে পারে না যদি ইসলাম শান্তির ধর্ম হয় তাহলে মোয়াজ এবং মোয়াউয়াজ সাধারণ দুইজন বালক সাহাবি আবু জাহালের মতো মুরব্বী মানুষকে কেন হত্যা করছে রাসুল নিজের হাতে কেন মানুষকে হত্যা করছেন রাসুল যুদ্ধের মধ্যে গিয়ে কেন দাঁতকে শহীদ করছেন তার মানে ইসলামের যে জিহাদ সেটা শান্তির খেলাফ না শান্তি পরিপন্থী না কিন্তু আপনি যদি সংজ্ঞা আমদানি করেন পাশ্চাত্য থেকে তাহলে অবশ্যই এটা শান্তি পরিপন্থী হয়ে যাবে তো পাপকে ঘৃণা করো পাপিকে নয় কথাটা ব্যাখ্যা সাপেক্ষ একজন মুসলমান প্রত্যেক মুসলমান আমার ভাই প্রত্যেক মুসলমানের বিপদে আমি তাকে সহযোগিতা করব। আমার সাধ্য অনুসারে আমি তার বিপদে আমার দানের হাতকে প্রসারিত করব। ও তাওয়ানু আলাল বিল্লি ও তাকুয়া নেক কাজের ব্যাপারে তাকুয়ার কাজের ব্যাপারে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো কোনো মুসলমান সে যদি গুনাহগারও হয় তারপরও কোনো মুসলমানকে চূড়ান্তভাবে আমি ঘৃণা করব না আজকাল তো ঘৃণা করতে গেলে গুনাহগারও হতে হয় না আমার মতের সঙ্গে যদি না মিলে তাহলেই সে আমার দুশ্মন আমার রাজনৈতিক মতের সঙ্গে যদি না মিলে আমার দুশ্মন আমার অর্থনৈতিক চিন্তা চেতনার সঙ্গে না মিলে আমার দুশ্মন আমার নামাজের মতো তার নামাজ না হয় তাহলে আমার দুশ্মন যে কোনো ক্ষেত্রে এমনকি অনেক মানুষ তো এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে যদি আমার পীরের মুরিদ না হয় তাহলে আর ইমানে সমস্যা আছে যদি আমার দলে মেহনত না করে তাহলে তার ইমান পরিপূর্ণ হয়নি একটু কেমন কেমন তার প্রতি বিরূপ ধারণা লালন করে আছে কিনা অথচ একজন মুসলমান সে যদি পাপিও হয় সেই পাপিকে আমি চূড়ান্ত ভাবে ঘৃণা করতে পারবো না হ্যাঁ তার পাপকে তো অবশ্যই ঘৃণা করতে হবে সে সুদী লেনদেনে জড়িত আছে সে ব্যবচার করে নজরের খেয়ানত করে নামাজ পড়ে না ইসলামের বিধিবিধান পালন করে না এই কাজগুলোকে তো আমি অবশ্যই ঘৃণা করব। কিন্তু তাই বলে তাকে আমি বলবো যে তুমি আমার ভাই না তুমি এখন যদি বিপদে পড়ো আমি তোমার সহযোগিতার হাত বাড়াবো না এ কথা বলার কোনো সুযোগ নেই কিছু কিছু অতি বুজুর্গ মানুষকে বলতে শোনা যায় যে দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব তো আমাদের নিজেদের হাতের কামাই আমরা যদি শুদ্ধ হয়ে যাই আল্লাহ তালা তো আমাদের উপর নেয়ামত বর্ষণ করার জন্য প্রস্তুত আছেন এই যে ফিলিস্তিনে যা হচ্ছে কাশ্মীরে যা হচ্ছে আরাকানে যা হচ্ছে ভাই এগুলো আমাদের ইমানের দুর্বলতা এগুলো আমাদের নিজেদের কামাই প্রত্যেক মানুষের মৃত্যু অবধারিত মৃত্যু যথাসময়ে আসবে আগেও আসবে না পরেও আসবে না আল্লাহ তাদের মৃত্যু লিখে রেখেছেন কাফের হাতে তারা মারা গেছে আফসোস করার কি আছে এরকম কথাও কোন কোন অতি বুজুর্গ অতি বুজুর্গ মানুষের মুখে শোনা যায় অতি বুজুর্গ বুঝেছেন লিমিট ছাড়া বুজুর্গ যেটা আর কি ভারসাম্যহীন বুজুর্গ অথচ আমার বিশ্বাস রাখতে হবে একজন মুসলমান সে যত খারাপই হোক না কেন তার সঙ্গে আমার ভ্রাতৃত্বের বন্ধন হবে তাওহাইদের ভিত্তিতে তাওহাইদ মানে কি আল্লাহ তালার একত্ববাদ সে যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মানে আল্লাহকে ইলাহ হিসাবে মানে আল্লাহকে মাবুদ হিসাবে মানে আল্লাহকে রব হিসাবে মানে তাহলে অবশ্যই সে আমার ভাই অবশ্যই সে আমার ভাই এবং সে যে গুনাহের মধ্যে আছে আমার জন্য দায়িত্ব হলো আমি তাকে বোঝাবো ভাই এই কাজটা গুনা এই কাজটা তোমার দুনিয়ায় তোমাকে ক্ষতি করবে আখেরাতেও তোমাকে ক্ষতি করবে তুমি এই কাজ থেকে ফিরে আসো তুমি আমার ভাই আমার ভ্রাতৃত্বের দাবিতেই আমি তোমাকে জান্নাতের দিকে ডাকছি আমি তোমাকে চির সফলতার দিকে ডাকছি তুমি জাহান্নামের পথ থেকে থেকে বেরিয়ে আসো যদি ঘৃণাই করি তাহলে তো দাওয়াত দেওয়ার আর কোন অপশনই থাকবে না যাকে ঘৃণা করে মানুষকে তার কাছে দাওয়াত নিয়ে যায় তো ঘৃণা যদি করি তাহলে তো দাওয়াতের যত আয়াত আছে সব আয়াত মুছে দিতে হবে কেন যাকে ঘৃণা করি তাকে তো দাওয়াত নিয়ে যাওয়া হবে না স্বাভাবিকভাবে তো মুসলমানের প্রতি ঘৃণা হবে না একইভাবে একজন কাফের সে যত ভালো মানুষই হোক না কেন হ্যাঁ ইসলাম আমাকে বলেনি কোনো প্রয়োজন ছাড়া জোর করে গিয়ে তার উপর আমাকে হামলা করতে হবে তার ওকে তার সবকিছু ছিনিয়ে আনতে হবে এরকম কোন নজির রাসুলের জিন্দগিতে সাহাবিদের জিন্দগিতে পাওয়া যায় মদিনার মধ্যে মুসলমানরাও বাস করত মুনাফিকরাও বাস করত ইহুদিরাও বাস করত এমন কোন নজির আছে যে কোনো প্রয়োজন ছাড়া এমনি এমনি কোন জরুরত ছাড়া অযথা কোন কাফেরের ঘরে গিয়ে কোন ইহুদির ঘরে গিয়ে আক্রমণ করা হয়েছে নজির আছে এটা ইসলামের উদারতা ইসলাম বলেছে সৌজন্যমূলক আচরণ করো তো সৌজন্যমূলক আচরণ করা যদিও তারা তোমার রবকে মানে না যেই রব তাদেরকে খাওয়ায় যেই রব তাদেরকে পড়ায় যেই রবের হাতে তাদের জীবন তাদের মরণ যদিও তারা আমাকে মানে না তারপর আমি তাদেরকে ছাড় দিয়ে দিলাম কিছু কালের জন্য সুযোগ দিয়ে দিচ্ছি এরপর তারা যখন মৃত্যুবরণ করবে আমি তাদেরকে অনেক কঠিন শাস্তি দেব কিন্তু আপাতত আমি তাদের উপর স্থান করলাম কারণ আসমান এবং জমিনের দাম আমার কাছে মাছির ডানা সমপরিমাণও নয় এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মাছের ডানা সমপরিমাণ হতো মা সাকা কাফিরা মিনহা সর্বতা মা আল্লাহ এই সমস্ত কাফের এবং মুশরিককে এক ফোঁটা পানিও পান করাতেন না আল্লাহ পান করাচ্ছেন যেটা আল্লাহর ইসান আল্লাহর অনুগ্রহ আল্লাহর উদারতা আল্লাহ তালা তোমাদেরকে বলছেন তোমরা উদার আচরণ করো আমার কাছে প্রতিদান পাবে হা হ্যাঁ, যখন আমার নির্দেশ চলে আসবে যে এই মুহূর্তে উদারতা নাই এই মুহূর্তে তাদের উপর চড়াও হতে হবে সেই ক্ষেত্রে চড়াও হোক সেটাও আমার জন্য উদারাচরণ করবে সেটাও আমার জন্য যখন চড়াও হবে সেটাও আমার জন্য তুমি তোমার জীবনকে আমার বিধানের অনুগামী করে ফেল এটা এক কথা সৌজন্যমূলক আচরণ করা হবে তাদের প্রতি উদারতা প্রদর্শন করা হবে কিন্তু তাই বলে ইসলাম কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলে দিয়েছে কোনো কাফেরকে সালামও দেওয়া যাবে না যদিও সে আপনার টিচার হয় যদিও সে আপনার অফিসার হয় যেই হোক না কেন কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না আপনি বলবেন এটা কেমন কথা আসসালাম আলাইকুম অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক ইসলাম মানে শান্তির ধর্ম তো ইসলাম যেহেতু শান্তির ধর্ম তো এখন শান্তি বিলি করে বেরানো এটা তো আমার দায়িত্ব আমি সালাম দিব শান্তি দিব আমি শান্তি বর্ষণ করব কিন্তু ইসলাম বলে দিয়েছে না তোমার জন্য এই অধিকার নেই যে তুমি তার উপর শান্তির দোয়া করবে তার জন্য রহমতের দোয়া করবে তার জন্য বরকতের দোয়া করবে কারণ আসসালাম হলো আমার একটা নাম আল্লাহ তালা যে নিরানব্বই নাম আমরা পাঠ করি এর মধ্যে একটা আছে সালাম সুরাতুল হাসরের শেষ দিন আয়াত আমরা সকালবেলা অনেকে পাঠ করি সকাল সন্ধ্যা আসসালাম আল মুকমিন আল মুহাইমিন আছে না আসসালাম আল্লাহর একটা নাম তো আল্লাহর নাম যেই নামের মধ্যে আল্লাহ তালা চিরশান্তি বর্ষণ করেন শুধুমাত্র মোমিনদের উপর চিরশান্তি আল্লাহ রহমত মোমিনদের জন্য খাস আল্লাহর বরকত মোমিনদের জন্য খাস এগুলোর দোয়া তুমি কেন অন্যের মাঝে বিলি করছো তুমি কেন তোমার খোদাকে নিয়ে অমুসলিমদের হাতে তুলে দিচ্ছ তোমার এই অধিকার নেই হ্যাঁ একান্ত যদি সালাম দিতে হয় এভাবে বলবে সালাম আলা আসসালাম আল হুদা শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়তের অনুসরণ করেছে তো তোমার টিচার বা তোমার বস যিনি আছেন তিনি ভাববেন এটা মনে হয় ডিজিটাল সালাম একটু লম্বা সালাম আর কি সালাম তো বলেছে সালাম আলা মানিত্তাবা আল হুদা তো তোমারও জরুরত ছেড়ে গেল আর এখানে কোনো অর্থের মধ্যেও সমস্যা হলো না একসঙ্গে দুটো সাপও মরলো লাঠিও ভাঙলো না এটা করার সুযোগ আছে তো আসসালাম আলাইকুম এটা বলার সুযোগ নেই তো এখান থেকে কি বুঝে আসে যে অমুসলিমদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুযায়ী থাকতে হবে ইসলাম উদার আচরণ করতে বলেছে কতটুকু উদারতা সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে উদার অর্থর অর্থ এটা নয় আন্তর্ধর্মীয় প্রার্থনা করা হবে যে একসঙ্গে সবাই মিলে পোপো যে স্টেজে থাকবে সেখানে আমাদের মাওলানা সাহেবও থাকবে সেখানে হিন্দুও থাকবে খ্রিস্টানও থাকবে সকলে মিলে দোয়া করবে কেউ দোয়া করবে ঈশ্বর নাম নিয়ে কেউ করবে ভগবান নাম নিয়ে কেউ করবে খোদা নাম নিয়ে যেটা লেগে যায় আর কি একবারে ছয়টা বল মারবো এক একটা এক একভাবে মেরে দেখি যেটা লেগে যায় তো তুমি ডাকো ভগবানকে তুমি ডাকো ঈশ্বরকে আর আমি মাওলানা আমি ডাকি খোদাকে দেখি কোনটা লেগে যায় সুযোগ আছে আদৌ শিরকে প্রকাশ্য অনুমোদন দেওয়ার নামান্তর আর কি তো আচরণ করা হবে কিন্তু কতটুকু যে তুমি উদার আচরণ করবে এর অর্থ তোমার নামাজের কাতারে এনে পাশে দাঁড় করিয়ে দাও একসঙ্গে নামাজ পড়তে থাকো তার সামনে থাকবে মূর্তি আর তোমার সামনে থাকবে কাবা শরীফ পাশাপাশি নামাজ পড়ো উদারতার পরিচয় এই উদারতা উদারতার ব্যাখ্যা ইসলাম থেকে নিতে হবে শান্তির ব্যাখ্যা ইসলাম থেকে নিতে হবে সৌজন্যের ব্যাখ্যা ইসলাম থেকে নিতে হবে অর্ধেক যদি মানে ইসলামের বিধান আর অর্ধেকটা যদি মন থেকে সে বিধান উদ্ঘিরণ করে তাহলে তার খোদা হয়ে গেছে দুইজন তার ইলা হয়ে গেছে দুইজন সেজন্য বলতে চায় লাহ ইহ ইহ যে ইলাহ হলো দুইজন একজন ইলাহ হলো আল্লাহ তার থেকে অর্ধেক বিধান নিব আর একজন ইলাহ হলো আমার নফ তার থেকে অর্ধেক বিধান নিব আল্লাহর বিধানকে মানব তবে সেভাবে মানব যেভাবে আমার মন বলে তো ইলাহ যেহেতু একমাত্র আল্লাহ সব ক্ষেত্রে কোনো মূলনীতি নেওয়া হোক কোনো আচরণ নেওয়া হোক আমার ফিল্টার হলো আমার ইসলাম আমার ফিল্টার হলো আমার কোরআন এবং সুন্না এই কোরআন এবং সুন্না দিয়ে আমি এটাকে শেখে শেখে আমার নিতে হয় শেখা ছাড়া নেওয়ার উপায় নেই সব নিয়ে নিলাম তো পাপকে ঘৃণা করো পাপিকে নয় বললাম কথাটা ব্যাখ্যা সাপেক্ষ কেউ আল্লাহকে গালি দিচ্ছে কেউ রাসুলকে গালি দিচ্ছে আর আপনি সেখানে উদারতার বয়ান দিচ্ছেন যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় সেই ব্যাখ্যা এখানে প্রযোজ্য রসুল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় হয়ে যায় প্রকাশ্য ক্ষমার ঘোষণা করে দেন হেমক্কাবাসী আমাকে অনেক কষ্ট দিয়েছ অনেক কষ্ট দিয়েছ আমার সাহাবিদেরকে শহীদ করেছ আমাদেরকে ঘর ছড়া করেছ আমাদের দেহ থেকে রক্ত ঝরিয়েছ লাথরিব আলী কুমুলিয়ম আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই আন্তমুতুলাকা সবাইকে আমি মুক্ত করে দিলাম যাও কত বেশি উদার আচরণের পরিচয় দিচ্ছেন পাশাপাশি এই বিধানও জারি করে দিচ্ছেন কিন্তু যারা আমাকে গালি দিত রাসুলকে যারা গালি দিত তারা যদি আজকে কাবার গিলাফ ধরে ঝুলে থাকে হারাম শরীফের মধ্যে গিয়েও যদি আশ্রয় নেয় যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করা হবে তারা মানে সব কুফুরও এক স্তরের না সব কবিরা গুণাও এক স্তরের না আল্লাহর সঙ্গে শিরিক করা এটাও একটা কবিরা গুণা মিথ্যা বলা এটাও একটা কবিরা গুণা দুটো এক সমান বাবা মার অবাধ্য হওয়া এটাও একটা কবিরা গুণা আর কোনো একদিন আমার একটা নামাজ ছুটে গেল অপক্ত নামাজ এটাও কবিরা গুণা দুটোর মর্যাদা সমান কুফুর সব কুফুরও সমান না সব শিল্প সমান না সব গুনাহের স্তরও সমান না তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে ফিকুলুবিহীন মারদ মুনাফিকদের অন্তরের মধ্যে ব্যাধি আছে যে বাহ্যিক রোগ নাই হয়তো তাদের তাদের শরীরে ক্যান্সার নেই তাদের শরীরে অন্যান্য ভয়াবহ রোগ যেগুলো আছে সেগুলো নেই তাদের অন্তরের মধ্যে রোগ আছে একজন মানুষ সে যদি বিশুদ্ধ হতে চায় বাহ্যিক রোগ থেকে মুক্ত হলেই হয় না বরং অন্তরের রোগ থেকে মুক্ত হতে হয় এমনকি কোনো মানুষ যদি বাহ্যিকভাবে রোগীও হয় কিন্তু তার অন্তর যদি বিশুদ্ধ হয় রোগ মুক্ত হয় আল্লাহর কাছে সেই বান্দা কবুল হয়ে যায় অন্তরের রোগ হলো সবচেয়ে বড় রোগ এই কথা আমরা অনেকে স্বীকার করি কিন্তু এর ব্যাখ্যা দিতে গিয়ে আমরা ব্যাখ্যা থেকে উল্টো করে ফেলি অন্তরের রোগ উদাহরণস্বরূপ আমার অন্তরে হিংসা আছে এটা একটা রোগ মিথ্যা বলার অভ্যাস আছে একটা রোগ নজরের খেয়ানত করার অভ্যাস আছে একটা রোগ অবশ্যই এগুলো রোগ অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু কুফরের রোগ শিরকের রোগ নেফাকের রোগের থেকে এগুলো বড় নাকি ছোট একটা কুফর যদি আমার মধ্যে থাকে সেই কুফর আমাকে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে এবং কেমন ভাবে নিক্ষেপ করবে যে চিরকাল আমাকে জাহান নামে থাকতে হবে সেই জাহান নাম থেকে কোনোদিনও আমাকে বের করা হবে না ক্ষমা করবেন না আর শিরিক ছাড়া শিরিকের নিচে যত আছে যত বড় কবিরা গুনাই হোক না কেন যার জন্য চান তওবা ছাড়া ক্ষমা করে দিতে পারেন আর তওবা করলে তো সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু আমাদের কাছে ইসলাম বলতে আমরা যেটা বুঝি আত্মশুদ্ধি তাজকিয়াত আত্মশুদ্ধির মেহনতের মধ্যে আজকাল দেখা যায় নজরের খেয়ানতের ব্যাপারে যেন আমাদের নজরে খেয়ানত না হয় আমরা যেন কোনো হারাম কথা না বলি হারাম কথা না শুনি গিবত শেখায়তের মজলিসে না যাই এগুলো নিয়ে ইসলাহের মেহনত হয় এগুলো নিয়ে তাজগিয়ার মেহনত হয় এগুলো নিয়ে বয়ান হয় এগুলো নিয়ে ইমানের বোঝা করা হয় কিন্তু দেখা যাচ্ছে তার থেকে বড় রোগ যেটা কুফরের রোগ নেফাকের রোগ আল্লাহ তালা মুনাফিকদের ব্যাপারেই বলে দিচ্ছেন তাদের অন্তরের মধ্যে রোগ আছে অন্তরের মধ্যে ব্যাধি আছে সেই কুফরের রোগের আত্মশুদ্ধির ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই বাস্তব কিনা এটা যার কারণে সমাজের মধ্যে জিকিরের ফজিলত বয়ান হয় শুক্রিয়ার ফজিলত বয়ান হয় মিথ্যা না বলার ফজিলত বয়ান হয় কিন্তু কোন কাজগুলো করলে ইমান ভেঙে যায় সে আলোচনা হয় না কোন কাজগুলো করলে আমার ইমানের ক্ষতি হয় আমার আকিদা নষ্ট হয়ে যায় সে আলোচনা হয় না কোন কাজগুলো নিফাক কোন কাজগুলো শির কোন কাজগুলো কুফুর এগুলোর কোনো আলোচনা নেই তার মানে আমি মনে করেছি আমি মনে করেছি গাছের গোড়া যদিও কেটে ফেলি কিন্তু গাছের মাথায় যদি পানি দেই গাছ বুঝি বেঁচে যাবে গাছ বুঝি অনেক বড় হয়ে যাবে গাছের মাথায় খুব যত্ন সহকারে পানি দিচ্ছি এর জন্য অনেক ফিকির করছি অনেক মেহনত করছি দূরে দূরে ছুটে যাচ্ছি কিন্তু আমার গাছের গোড়া যে কাটা গাছের শেকড় যে মাটি থেকে বিচ্ছিন্ন সে খবর আমার নেই আল্লাহ তালা বিভিন্ন রোগের ক্ষেত্রে কোরআনের মধ্যে মারত শব্দ ব্যবহার করেছেন فيطمع আল্লাদি ফি قلبه مرض ইয়া নিসা النبي আল্লাহ তালা রসুল সাল্লাহামের স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা তোমাদের গলার আওয়াজকে বেশি উঁচু করো না নম্রভাবে মানুষের সঙ্গে কথা বলো না অন্যদের সঙ্গে গাইরা মাহরামের সঙ্গে তাহলে কি হবে ফি মারদ যার অন্তরের মধ্যে রোগ আছে তার ভেতরে লোভ জাগবে তো এখানে বোঝা যাচ্ছে কুপ্রবৃত্তি মানুষের মধ্যে খারাপ উত্তেজনা এটাও একটা রোগ এরকম বিভিন্ন জিনিসের ব্যাপারে আল্লাহ তালা এই রোগ শব্দ ব্যবহার করেছেন কিন্তু আগে যেমন বললাম যে সব কুফরি এক স্তরের না সব গুণা এক স্তরের না এমনি ভাবে সব রোগ এক স্তরের না জ্বর এটাও একটা রোগ ডায়রিয়া এটাও একটা রোগ প্যারালাইসিস এটাও একটা রোগ ক্যান্সার এটাও একটা রোগ জ্বর আর ক্যান্সার সমস্ত তাহলে নজরের খেয়ানত করা অবশ্যই খারাপ একটা বিষয় এর দ্বারা দিল মরে যায় এটা শয়তানের বিষাক্ত একটা তীর কিন্তু কখনোই নজরের খেয়ানত করা আর কুফরি আকিদা কুফরি বিশ্বাস লালন করা সমান স্তরের গুনাহ নয় ফাজাদ আহমুল্লাহ মারদা আল্লাহ তালা তাদের রোগকে বাড়িয়ে দিয়েছেন কিভাবে বাড়ান গত সপ্তাহে লম্বা আলোচনা হয়েছে সহজ একটা কথা হলো একজন মানুষ যখন কোনো একটা জিনিসের উপর স্থির থাকে তার সেই জিনিসটা বেড়ে যায় কোনো একটা রোগ ডাক্তার অনেক সময় বলে আপনি যদি আরেকটা আগে আসতেন তাহলে আমাদের জন্য ডিসিশন নেওয়া সহজ হতো আমরা হয়তো সহজে আর চিকিৎসা করতে পারতাম কিন্তু এখন এমন অবস্থায় চলে গেছে বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই হয় কিনা এরকম রোগ ছোট থাকতে চিকিৎসা সহজ ছোটকালে যখন পাত্তা দেওয়া হয় না ধীরে ধীরে এটা ভিতরে বড় হয়ে যায় তখন এটা চিকিৎসা করা কঠিন নিফা আবদুল্লাহ ইবনু উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার একদিনেই সেই মাকামে পৌঁছে যায়নি ফেরাউন একদিনেই সে আনা রব্বকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এই মর্যাদা চলে যায়নি প্রথমে তার ভেতরে সামান্য পরিমাণ কুফরি স্থান নেয় যখন এটা ভেতরে থাকে এটাকে দূর করা হয় না ধীরে ধীরে তার শাখা প্রশাখা ছড়াতে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে সেটা গিয়ে ভয়াবহ নেফাকে রূপান্তরিত হয় তামার ভেতরে যদি কুফরের রোগ থাকে শির্কের রোগ থাকে নেফাকের রোগ থাকে আর সেই রোগকে যদি আমি না সারাই সেই রোগের যদি ইসলাহ না করি তাজকিয়া না করি আমি আত্মশুদ্ধি না করি এই রোগ আমার বাড়তে থাকবে আমি হয়তো আমার নজরকে ঠিক করে ফেলতে পারবো আমি হয়তো আমার জবানকে ঠিক করে ফেলতে পারবো আমি আমার হাত এবং পাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো কিন্তু আমার অন্তর কিন্তু কুফরের বিষে বিষাক্ত হয়ে গেছে এই অন্তরকে কিন্তু আমি ফিরাচ্ছি না এই অন্তর কিন্তু এক পর্যায়ে অনেক ভয়াবহ হয়ে যাবে আমরা তো মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো শয়তান তো শয়তান কিন্তু কোনোদিন নিজেকে রব হিসেবে দাবি করেনি আপনি এমন কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না এমনকি আল্লাহ তালা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিবেন সেই ইবলিসকে তখন এই ইবলিস আল্লাহর কাছে বলছে কালা রব্বি সে বলল হে আমার প্রতিপালক বিমা আগুয়াইতানি যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন লম্বা আলোচনা কিন্তু জান্নাত থেকে বহিষ্কার হওয়ার সময়ও আল্লাহকে সম্বোধন করছে রব্বি হে আমার রব তার মানে ইবলিস অনেক খারাপ ঠিক আছে কিন্তু নিজেকে কোনোদিন রব দাবি করেনি সে রব মানে কাকে আল্লাহকে তার রুবুবিয়াতে সমস্যা ছিল না তার সমস্যা ছিল উলোহিয়াত ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ এই সমস্যাটা ছিল না আল্লাহকে রব আল্লাহকে বিধানদাতা পরিপূর্ণ মানতে পারেনি বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারেনি আল্লাহ তাকে বলছেন আদমকে সেজদা করো সে বলছে আল্লাহ খালাক্তা নিমিন না রখালাক্তা হুমিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি কিভাবে তাকে সেজদা করব আল্লাহ তাকে বিধান দিচ্ছেন আল্লাহর বিধানের বাইরে গিয়ে সে তার অপূর্ণ মস্তিষ্ক থেকে সে তার যুক্তিকে ছড়ে দিচ্ছে আল্লাহর বিধানের সামনে অহংকার মানুষ তো মনে করে কাউকে ছোট মনে করার নামই বুঝে অহংকার হাদিসে বলা হচ্ছে আল যে অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তাচ্ছিল্য করা মানুষকে তাচ্ছিল্য করা দুই নম্বর ধাপ এক নম্বর ধাপ কোনটা সত্যকে অস্বীকার করা তার মানে প্রতিটা কাফের অহংকারী যদিও বাহ্যিকভাবে যত বিনয়ী হোক না কেন কিন্তু সে অহংকারী কারণ অহংকারের এক নম্বর অর্থ হল বাতরুল হাত সত্যকে অস্বীকার করা এবং এই অর্থ কোন মুফাসির বলে যায়নি কোন মহাদিস বলে যায়নি খুদ রাসুল্লাহ সাল্লাহাম বলে গেছেন আল্লাহ তালা নিজে কোরআনের মধ্যে বলছেন ইবলিসের ব্যাপারে ইস্তাক বারা খান আমিনাল কাফিরিন সে অহংকার প্রদর্শন করলো এবং সে কাফের হয়ে গেল সত্যকে অস্বীকার করা আল্লাহর বিধানের সামনে যুক্তিকে ছুড়ে দেওয়া আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করা হোক সেটা সেকুলারিজমের নামে হোক সেটা অন্য যে কোনো নামে সবগুলো কুফুর এবং যেই ব্যক্তি করবে ইস্তাক বাড়া সে অহংকার প্রদর্শন করলো সত্যকে অস্বীকার করলো কেন আমিনাল কাফিরি সে বলতে চায় যে হে আল্লাহ এই যুগে এসে এই চোদ্দ শতকে এসে তোমার বিধান এখনের জন্য চলবে না তোমার বিধান দ্বারা নামাজ পড়তে পারি তোমার বিধান দ্বারা রোজা রাখতে পারি তোমার বিধানের দ্বারা বিচারাচার করা আমার পক্ষে সম্ভব না বিচারাচার করার জন্য এর থেকে আরো অনেক বড় বড় বিশেষজ্ঞ এই জামানার বড় বড় মাথা তাদের লেখা আইন কারণ আমাদের সামনে আছে তাদের বিধিবিধানের আলোকে বিচার করব হে আল্লাহ তুমি সেকেলে হয়ে গেছো দূর হও এখান থেকে তো সেই ইবলিসের কুফুর আর এই সেকুলারিজমের কুফুরে পার্থক্য কোথায় আমাকে বোঝান একই যুক্তিও এক যুক্তিও এক এবং তাদের যে বাহ্যিক আচরণ বাহ্যিক কর্ম সেটাও এক তো ফিকুলুবিহীম মারাদুম ফাজাদ আহমুল্লাহ মারাদা অন্তরের মধ্যে ব্যাধি থাকে সেই ব্যাধি যে কোনো ব্যাধিই হোক এই ব্যাধিকে যদি মানুষ দূর না করে সেই ব্যাধি ভেতরে স্থায়ী হয়ে যায় সেটা বেড়ে যায় প্রথম দিন যদি সে কোনো গাইরে মাহরামের দিকে তাকায় যার দিকে তাকানো বৈধ না এমন কোন নারীর দিকে তাকায় প্রথম দিন তাকালে তার ভিতরে একটা অপরাধ বোধ জাগবে কিন্তু যদি সে এটাকে কন্টিনিউ করে বারবার যখন একই কাজ করতে থাকে একটা পর্যায়ে এমন হবে হয়তো তার স্ত্রী তার পাশে আছে তার মা তার পাশে আছে তার চোখ তখন অন্যদিকে ভিতরে ন্যূনতম অপরাধ বোধ থাকবে না এটা বেড়ে যাবে ক্যান্সারের রূপ ধারণ করবে এরপর আল্লাহ তালা তাদের ব্যাপারে এগুলো আমাদের আয়াতগুলোর তর্জমা এবং তার সাধারণ ব্যাখ্যা গত সপ্তাহে আলোচনা হয়েছে আল্লাহ তালা আরো বলছেন তারা যখন মোমিনদের কাছে আসে এক কথা বলে আর যখন তাদের দুষ্ট নেতাদের সঙ্গে মিলিত হয় আর এক কথা বলে মুমিনরা যদি তাদেরকে বলে আমিনো কামা আমানান নাস তোমরা ইমান আনো যেভাবে মানুষেরা ইমান এনেছে অর্থাৎ সাহাবাই কেরাম সেই যুগের মানুষেরা বলতে ওহিন নাজিল হওয়ার সময় তারাই ছিলেন যেভাবে সাহাবাই কেরাম ইমান এনেছে যখন তাদেরকে এই কথা বলা হয় তারা বলে আমরা কি সেভাবে ইমান আনবো যেভাবে নির্বোধেরা ইমান এনেছে তার মানে সাহাবাই কেরাম জামাতগতভাবে গত সপ্তাহে ব্যাখ্যা করেছিলাম ব্যক্তিগতভাবে না জামাতগতভাবে তারা মেয়ার হক ব্যক্তিগতভাবে না জামাতগতভাবে এই কথার ফজিলত কি গত সপ্তাহে আলোচনা হয়েছে কেউ যদি বলে অমুক সাহাবির জীবনে দেখা যাচ্ছে অমুক দিন তিনি ব্যবচার করেছেন অমুক সাহাবিকে খুলে দেখা যাচ্ছে একদিন শয়তানের ধোকায় পরে চুরি করে ফেলেছিলেন তাহলে আমার কি তাকে অনুসরণ করতে হবে এটা কথা না মেয়ারে হক সাহাবাই কেরাম জামাতগতভাবে মেয়ারে হক আল্লাহ তালা ইমানের ক্ষেত্রে তাদেরকে মেয়ারে হক বলছেন সত্যের মাপকাঠি যে হে মুনাফিকরা যদি সফলতা পেতে চাও সেভাবে ইমান আনো যেভাবে সাহাবিরা কিরাম ইমান এনেছেন সফলতা পেয়ে যাবে তো ইমানের ক্ষেত্রে যারা অনুসরণীয় হবে আমলের ক্ষেত্রে কি তারা অনুসরণীয় হবেন না কোনটার মর্যাদা বেশি ইমান নাকি আমল তো ইমানের ক্ষেত্রেও সাহাবাহিকেরাম অনুসরণীয় আমলের ক্ষেত্রেও সাহাবাহিকেরাম অনুসরণীয় তোমরা তোমাদের জীবনকে সেই সাহাবাহিকেরামের জীবনের মতো বানিয়ে ফেলো সফল হয়ে যাবে কিন্তু তারা কি বলে কামা আমানা সুফাহা আমরা কি সেভাবে ইমান আনবো যেভাবে সাহাবাহিকেরাম ইমান এনেছেন তার মানে সাহাবাই কেরামকে আল্লাহ বলছেন সেভাবে ইমান আনতে তারা বলে যে সাহাবাই কেরাম তো নির্বোধ আমরা কি নির্বোধের মতো ইমান আনবো অর্থাৎ সাহাবাই কেরামকে নির্বোধ মনে করে এটা মুনাফিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য যারা সাহাবিকে গালি দেয় যারা সাহাবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হোক সে শিয়া আর হোক সে কাদিয়ানি অথবা হোক সে অন্য যেও কেউ যদি তার সামনে বলা হয় যে এই বিষয়টা এমন যেটা সাহাবাই কেরামের যুগে ব্যাপকভাবে প্রচলিত ছিল সাহাবাই কেরামের ইজমা সংঘটিত হয়েছে এই মাসালার উপর সে বলে আরে সাহাবাই কেরামের কথা বাদ দাও হয়তো আমাকে আয়াত দেখাও অথবা হাদিস দেখাও আয়াতের হাদিসের বাইরে কিছু বুঝি না সাহাবাই কেরামের ইজমা দূর করো দূর হয় এগুলো মানি না কি হয়েছে সাহাবাই কেরাম ইজমা করেছেন তারাও মানুষ আমরাও মানুষ এরকম বেয়াদবে যদি কেউ করে সাহাবাই কেরামকে যদি নির্বোধ মনে করে ইমানের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে তাদের অনুসরণ করা তাদের জামাতের অনুসরণ করাকে অপরিহার্য মনে না করে তাহলে তার মধ্যে মুনাফিকদের বৈশিষ্ট্য বিদ্যমান وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون মুনাফিকরা অনেক ভাবে আল্লাহকে ধোকা দেয় ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু তারা আল্লাহকেও ধোকা দেয় মোমিনদেরকেও ধোকা দেয় আমরা আলোচনা করেছি যে আল্লাহকে ধোকা দেওয়ার কি অর্থ আল্লাহ তো ধোকার ঊর্ধ্বে আল্লাহকে ধোকা দেওয়া কিভাবে সম্ভব ধোকা তো তাকেই দেওয়া যায় যিনি আমার ভেতরের কথা জানেন না যিনি বাহিরও জানেন ভেতরও জানেন তাকে ধোকা কিভাবে দেওয়া যায় আমাদের আলোচনা হয়েছে এখান থেকে একটা বিষয় বোঝা যায় মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় রসুলকে ধোকা দেয় মোমিনদেরকে ধোকা দেয় অর্থাৎ তারা মনে করে আমরা ধোকা দিচ্ছি কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আনফুসাহুম তারা তো আল্লাহকে ধোকা দিতে পারে না রাসুলকে ধোকা দিতে পারে না প্রকৃতপক্ষে তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দেয় আজকের যুগে অনেকে অনেকভাবে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে কিভাবে স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে স্ত্রীকে তিন তালাক দিলে এটা সমাধান তো আর মুক্তির কাছ থেকে জেনে নিতে হয় না সমাজের রিক্সা চালকও জানে যে স্ত্রীকে তিন তালাক দিলে সমাধান কি বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এখানে তো আর কোনো মোল্লাকে গিয়ে পাঁচশো টাকা দিলাম হুজুর একটা মিটমাট করে দেন একটা সালিশ কাউন্সিল বসালাম আগের দিন গিয়ে মুসাফা করে আসলাম যে একটু সালিশ করে দেন একটু মিটমাট করে দেন রাগের মাথায় তালাক দিয়েছি রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না একটু বলে দেন সমস্যা কি পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আছে যে খুশির মাথায় তালাক দেয় হাসতে হাসতে খেলতে খেলতে একেবারে খুশিতে উচ্ছ্বসিত হয়ে তালাক দেয় তালাক তো রাগের মাথায় হয় কেউ ঠান্ডা মাথায় মানুষ হত্যা করে সচরাচর যারা প্রফেশনাল কিলার না ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করে তো এই সমস্ত দুর্ঘটনা তো রাগের মাথায় হয় তো তিনতলা দিয়ে ফেললে তখন মানুষ কি করে যে এখন তো গ্রামাঞ্চলে এটা বেশি প্রচলিত হিল্লা বিয়ে শুনেছেন গ্রামাঞ্চলে এটা আছে নামাজের মাসালা হয়তো জানে না দোয়ায় কোনো জানে না কিন্তু এই হিল্লা বিয়ের মাসালা ভালো করে জানা আছে এখন কি করবে যে কোন রকম একজনের সঙ্গে কন্ট্যাক্ট করবে যে তুই কিছু টাকা রাখ আমার স্ত্রীটারে বিয়ে কর বিয়ে করে একটা দিন কাটিয়ে তারপর তালাক দিয়ে দে ঈদ শেষ হবে আবার আমি বিয়ে করে নেব হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন এই হিল্লা বিয়ে যে করলো আর যার জন্য করলো অর্থাৎ সে আগের স্বামী এবং পরবর্তীতে যে করলো উভয়ের উপর আল্লাহ তালা তোমরা ভাবছো আল্লাহকে ফাঁকি দিয়ে দিচ্ছি ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো এই একটু এদিক সেদিক করে এখন ট্যাক্সের সময় আসছে কি করার স্ত্রীকে টাকার মালিক বানিয়ে দাও তারপর যখন এই ইটা পার হয়ে যাবে আবার স্ত্রীর থেকে নিয়ে নিবে বিভিন্ন দুদকের মামলা দিলে তখন দেখা যায় স্ত্রীর অভাব নাই কোটি হাজার কোটি টাকা কোথেকে আসলে দেখা যায় এক মাস আগে মালিক বানিয়ে দিয়েছে স্ত্রীকে অনেকে জাকাতের ক্ষেত্রে এরকম ভাগেবাজি করে জানে যে জাকাত পূরণ হয় এক বছর হলে হাউলানুল হাউল শর্ত এগারো মাস হওয়ার পর এখন সম্পদের মালিক অন্য কাউকে বানিয়ে দেয় বানিয়ে দিয়ে তারপর আবার দুদিন পর নিয়ে নিবে কিন্তু এই যে সম্পদ মাঝখানে নাই হয়ে গেল সময়টা পার হয়ে গেল পার হলেই তো এখন জাকাত মাফ তো এগুলো হলো আল্লাহকে ধোকা দেওয়ার নামান্তর মুনাফিকরা যেমন আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে তারা ভাবে এসে বললাম লাইলাহিল্লাহ বেঁচে গেছি তাজবি একটা টেপা শুরু করলাম বেঁচে গেছি দুনিয়ার সব আকাজ কোকাজ করব নাম দিব এসকে রাসুল রাসুলের মহব্বত ছিন্নি খাবো পেট ভরবো নিজের বাড়ি গাড়ি করবো নাম দিব এটা হলো রাসুলের মহব্বত আহলে বাড়িটার মহব্বত আর সব বৈধ হয়ে যাবে এগুলো আল্লাহর সঙ্গে ধোকাবাজি ছাড়া আর কি ভণ্ড যারা তাদেরকে যারা সাধারণ মানুষ তারা হয়তো সঠিক মনে করে সত্য মনে করে কিন্তু যেই ব্যক্তি ভণ্ড সে কি জানে না যে আমি একটা ভণ্ড মাজারে মাজারে যেই ব্যক্তি মানুষ তো শ্রদ্ধার সঙ্গে টাকা দিচ্ছে যে এই টাকার দ্বারা হয়তো মাজারের খেদমত হবে মাজারের অনেক উন্নতি হবে অনেক কিছু হবে কিন্তু রাতের বেলা এই টাকাগুলো যাদের পকেটে চলে যাচ্ছে যাদের প্যাট ফুলছে এগুলোর মাধ্যমে তারা কি জানে না আমরা দুর্নীতি করছি কিন্তু এটাকে বৈধতা দিতে হবে বৈধতা কিভাবে দেওয়া আল্লাহকে একটু ধোকা দিয়ে দাও এবং সাধারণ মোমিনদের চোখ ফাঁকি দিয়ে দাও তো যে হিল্লা বিয়ে হিল্লা বিয়ে আপনি হয়তো করছেন আপনি ভাবছেন যে আল্লাহকে ফাঁকি দিয়ে দিলাম কিন্তু আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারেননি বরং আল্লাহ বলছেন আনফুসাহুম তুমি আল্লাহকে কি ধোকা দিবা তুমি তো তোমার নিজেকেই ধোকা দিচ্ছ যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা তোমার উপর আমার লানত একইভাবে বেউল আইনা বেউল আইনা এই নামে আমরা চিনি না অন্য কোনো নামে হয়তো আমরা চিনি কিন্তু কাজটা সমাজে প্রচলিত উদাহরণস্বরূপ সুদ খাবে এখন সরাসরি সুদ খেলে এটা তো জানে যে সুদের লেনদেন এটা হারাম এবং সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে জিনা করার থেকেও ভয়াবহ গুণা এখন কি করা তাদের উদ্দেশ্য পণ্য কেনা বেচা করা না উদ্দেশ্য হল সুদ খাবে এখন কি করবে যে কোনো একটা ব্যবসায়িক পণ্য সেই ব্যবসায়িক পণ্যটা উদাহরণস্বরূপ তার কাছে আছে ব্যবসায়িক পণ্যটার একটা দাম ধরলো যেটা দাম হলো কত উদাহরণস্বরূপ দাম ধরলো দশ হাজার টাকা তো দশ হাজার টাকা আমি তাকে দিলাম সে আমাকে তার পণ্যটা দিয়ে দিল এখন এই পণ্যের মালিককে আমি কোথাও হয়তো পণ্য সরাসরি বুঝিয়ে দেয় আর কোথাও বুঝিয়েও দেয় না ভিতরে ভিতরে মুখে মুখে হয়ে যায় এটা দশ হাজার টাকা দিলাম সে তার পণ্য আমাকে বুঝিয়ে দিল দুই মিনিট পর পাঁচ মিনিট পর একদিন পর মানে আমার উদ্দেশ্য তো পণ্য কেনা বেচা না উদ্দেশ্য হলো টাকা লাভ করা এখন একই পণ্য আমি আবার তার কাছে বিক্রি করব পনেরো হাজার টাকার বিনিময়ে তো আমি তো তাকে দিয়েছিলাম দশ হাজার টাকা সে আমাকে দেবে কত পনেরো হাজার টাকা একই পণ্য যার পণ্য তার কাছে ফিরে গেল মাঝখান থেকে টাকা কত বেড়ে গেল পাঁচ হাজার টাকা অনেক সময় সাধারণ মানুষ বিনা ইন্টারেস্টে ঋণ দিতে রাজি হয় না এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা এত বড় অ্যামাউন্টে ঋণ দিবে ঋণ দিতে ফ্রি ফ্রি ঋণ দিবে রাজি হয় না আবার সুদ খাবে সুদ যোগ করবে এটাও তো একটু খারাপ লাগে তো এখন কি করে যে এরকম একটা মানে ক্রয় বিক্রয়কে সাজিয়ে নেয় এরকম একটা ক্রয় বিক্রয় নাম অস্তে এখানে যার পণ্য তার কাছেই থাকবে মাঝখানে ক্রয় বিক্রয়ের একটা সুরত দেখা দিবে সুরতের বিনিময়ে মাঝখানে দেখা যাচ্ছে ওই যে বড় একটা টাকা বেড়ে যাচ্ছে পনেরো হাজার চলে আসলো তো সেই টাকাটা এখন দেওয়া হবে না সেই টাকাটা দিবে হয়তো এক মাস পর এক বছর পর ছয় মাস পর অর্থাৎ যখন ঋণ পরিশোধের তার মেয়াদ সেই সময়ে গিয়ে ঋণ পরিশোধ করবে কিন্তু এক হাজারের জায়গায় এখন পনেরোশো দিচ্ছে দশ হাজারের জায়গায় পনেরো হাজার দিচ্ছে এক লাখের জায়গায় দুই লাখ দিচ্ছে তো আসলে সুদে খাচ্ছে মাঝখানে একটা কৌশল অবলম্বন করলো একটা হিলো অবলম্বন করলো তো এটাও হলো আল্লাহর সঙ্গে একটা ধোকার নামান্তর হাদিসের মধ্যে রসুল্লাহাম বলেন ইদা টাবাই আতম বিল ইনা যখন তোমরা এরকম ইনা ক্রয় বিক্রয় করবে ইনার অনেক স্রোত প্রচলিত সমাজের মধ্যে সাতটা বড় বড় আইনার স্রোত প্রচলিত যেগুলোকে মানুষ সুদ মনে করে না কিন্তু সেগুলো সুদ হোক সেটা সমিতির নামে হোক সেটা অন্য যে কোনো নামে কিন্তু এগুলো সুদ তো হাদিসের মধ্যে চারটা কাজ বলেন ইদা চারটা কাজের মধ্যে একটা হলো যখন তোমরা এরকম এইনা ক্রয় বিক্রয় করবে বা ইউলাইনা করবে সাল্লাহ আলাইকুমুদ্দিল্লা তখন আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে তোমরা লাঞ্ছিত হবে অপমানিত হবে দুনিয়ার মধ্যে তোমাদের ইজ্জত এবং মর্যাদা থাকবে না তো এরকম যত কাজ আছে কিছু কাজ হলো কোনো একটা হারাম থেকে বের হওয়ার জন্য আর কিছু কাজ হলো আল্লাহ তালাকে ফাঁকি দেওয়ার জন্য যেমন ধোকা হাদিসের মধ্যে আছে আল যুদ্ধ মানেই হলো ধোকা সাহাবাই কেরামের জিন্দগির মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এরকম দেখা যায় যুদ্ধক্ষেত্রে ধোকা মানে হলো একটা হলো ধোকা আর আরেকটা হলো অঙ্গীকার ভঙ্গ করা যুদ্ধের ময়দানে অঙ্গীকার ভঙ্গ করার সুযোগ নেই যে কাফের বাহিনীর সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি হয়েছিল আগামী এক মাস আমরা তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না তোমাদের উপর আক্রমণ করব না এরপর রাতারাতি গিয়ে আক্রমণ করলাম এটা জায়েজ নেই কোনটা জায়েজ কৌশল অবলম্বন করা তাদেরকে ধোকায় ফেলা বাহ্যিকভাবে কোনো ওয়াদা ভঙ্গ করা না গাদ্দারি করা না কিন্তু বাহ্যিক যে ধোকা যেগুলো যুদ্ধের মধ্যে প্রয়োজন হয় যে কৌশলগুলো সেটা করার সুযোগ আছে এবং হাদিসে বলা হচ্ছে আল হারব খুদা যুদ্ধ মানেই ধোকা এই ধোকা ছাড়া যুদ্ধ হবে কিভাবে বিভিন্ন আজকে তার সময় নেই সাহাবি নয়ম ইবিন এরকম আরো বিভিন্ন সাহাবের ঘটনা দেখা যায় অনেক সময় মুনাফিক আর কাফের গোষ্ঠী মক্কার মুশ্রিক গোষ্ঠী এসেছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পরে নিজেরা নিজেরা ঝগড়ে বিবাদ করে দেখা যাচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে কারণ কোনো একজন সাহাবি এরকম কৌশল অবলম্বন করেছেন রাতের মধ্যে তাদেরকে তাদেরকে লাগিয়ে দিয়েছেন এরকম হয় যুদ্ধের ময়দানে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি যে ঘটনা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত কিন্তু ভিত্তিহীন আলী রদি আল্লাহ তালাহুর ব্যাপারে একটা ঘটনা বলা হয় যে আলী রদি আল্লাহ একটা যুদ্ধের মধ্যে কোন একজন কাফেরকে নিজের নিয়ন্ত্রণে পেয়ে ফেলেন এবং সেই কাফের বুকের উপর তিনি চলে যান যে তাকে হত্যা করে ফেলবেন শুনেছেন না সেই অবস্থায় সেই কাফের তাকে থুথু দেয় থুথু দেওয়ার কারণে তিনি এখন তাকে ছেড়ে দেন তো কাফের তো পেরেশান কি ব্যাপার তোমাকে থুথু দিলাম দরকার ছিল আরো হিংস্রতার সঙ্গে আমাকে হত্যা করবে তুমি আমাকে ছেড়ে দিলে এটা তো কেমন মনে হচ্ছে তখন বলল না তোমাকে আমি হত্যা করছিলাম আল্লাহর জন্য কিন্তু এখন তুমি আমাকে থুতু দিলে এখন আমার রাগ হলো আমার নিজের জন্য সুতরাং আমি তোমাকে হত্যা করব না যাও তুমি মুক্ত ঘটনা আমরা অনেক শুনি এটা কিন্তু কোনো একটা ঘটনা সেটা সত্য নাকি অসত্য এটা বোঝার জন্য দলিল কি দলিল তো এটা না যে অমুক বক্তা বলেছে তিনি একেবারে কুকিল কণ্ঠে সুরেলাকেচ্ছা কাহিনী দিয়ে আমাদেরকে মাতিয়েছেন তিনি তার সুরের সঙ্গে বলেছেন যে আব্দুল কাদের জেলানি তার মায়ের পেটে থাকতেই বাঘ হয়ে একদিন বের হয়েছিলেন বের হয়ে মানুষকে খেয়েছিলেন তার তার ঘরে যারা ডাকাত এসেছিল আবার মায়ের পেটে ঢুকে গিয়েছিলেন একটা কথা শুনে ফেললাম আর বিশ্বাস করে ফেললাম এই বক্তার কথা কি দলিল হবে নাকি দলিল হবে যেই কথা ইতিহাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে যে ইতিহাসের মধ্যে বিশুদ্ধ বর্ণনাকারী কর্তৃক এই বর্ণনা সংরক্ষিত কোন একজন হাদিস রাস্তার টোকায় একটা হাদিস বলে দিল আর সেটাই আল্লাহ রসুলের হাদিস হয়ে গেল কাল রসুল্লাহ বললেই আল্লাহর হাদিস হয়ে গেল অথবা আপনি বলবেন কথা তো সত্য কথা সত্য হয়ে গেলেই আল্লাহর রসুলের হাদিস হয়ে যাবে জরুরি না এটা বাস্তবে যদি তিনি বলেন তাহলে সেটা রসুলের হাদিস হবে বাস্তবে না বললে মিথ্যা হবে রসুলের দিকে যেই ব্যক্তি জেনে বুঝে মিথ্যা নিষ্পত করবে জাহান নামে যাবে তো এরকম কোনো ঘটনার ভিত্তি কোনো গ্রহণযোগ্য কিতাবে কেউ দেখাতে পারবে না আলী রদি আল্লাহনের ব্যাপারে এবং এটা তো আলী রদি আল্লাহনের সানে একটা খারাপ বরং এটা তার সানে একটা অপবাদের মতো কারণ যুদ্ধের মধ্যে আমিরার অনুমতি ছাড়া এরকম শত্রুদেরকে ছেড়ে দেওয়া এটা আদৌ কোনো অনুমতি আছে আপনি বলবেন যে তিনি তো কথা ঠিকই বলছেন যে যুদ্ধ করছিলেন আল্লাহর জন্য আর এখন থুতু দিয়েছে রাগ এসেছে তার নিজের জন্য এটা যদি কেউ বলে তাহলে সে আকিদার বড় একটা বিষয় সম্পর্কে জানে না যে বিষয়টা গাইরুল মকজুবি আলিহিম আলাদ্দিন এ আয়তের ব্যাখ্যা আলোচনা হয়েছিল গাইরুল মকজুবি আলিহিম ইহুদিদেরকে বলা হচ্ছে গজবগ্রস্ত আল্লাহ রাগ করেছেন সেটা বলেননি বলা হচ্ছে গজবগ্রস্ত কিন্তু মোমিনদের ব্যাপারে বলা হচ্ছে সিরাত দিন আনামটা আলিহিম তাদের পথ যাদের উপর হে আল্লাহ আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন এক জায়গায় আল্লাহর দিকে নিষ্বত করা হচ্ছে আর এক জায়গায় আল্লাহর দিকে নিষ্বত করা হচ্ছে না বরং এমনি বলা হচ্ছে গজবগ্রস্ত কার গজব কার রাগ বলা হচ্ছে না এখানের ব্যাখ্যা আমরা বলেছিলাম কারণ সবার শত্রু সম্মিলিত আল্লাহর শত্রু যে রাসুলের শত্রু সে রাসুলের শত্রু যে সাহাবিদের শত্রু সে সাহাবিদের শত্রু যে আমাদের শত্রু সে কখনো এমন হবে না একজন মানুষ আল্লাহর শত্রু আমার বন্ধু এটা কখনো হবে না তাহলে যুদ্ধ করতে আসে রাগটা ছিল আল্লাহর জন্য আচ্ছা আল্লাহর জন্য যদি রাগ থাকে সেই রাগ নিজের জন্য হবে না কাফেরদের পথে রাগ লালন করা যুদ্ধের মধ্যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এটা আল্লাহ তারা তাদের উপর রাগ শুধু এজন্য নাকি আল্লাহ তাদের উপর রাগ রাসুল তাদের উপর রাগ এবং আমি যেহেতু মমিন আমার রাগ এবং ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে আবির্ভূত হবে বাস্তবতা এটা কিনা তাহলে আলী রাজি আল্লাহ রাগ আর থেকেই তো আল্লাহর জন্য ছিল এবং আল্লাহর জন্য যে রাগ তার নিজের জন্য রাগ সে একই কথা তো এখানে আবার পরবর্তীতে যা ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার মানে কেমন যেন বোঝে আসে যে তার রাগ এবং ভালোবাসা আল্লাহর জন্য ছিল না তিনি একজন রোবট আল্লাহ তাকে রিমোট কন্ট্রোল করে রিমোট দিয়ে টিপিয়ে টিপিয়ে তাকে পাঠিয়েছেন এজন্য যুদ্ধ করতে এসেছে কার বিরুদ্ধে যুদ্ধ করছে তার সঙ্গে ভালোবাসা আছে না তার বিরুদ্ধে শত্রুতা আছে এগুলো কোনো কিছু তার অনুভূতি নেই তো যেই ঘটনা এগুলো ব্যাখ্যার দিকেও যাওয়ার দরকার নেই যেই ঘটনার ভিত্তি নেই যেই ঘটনার প্রমাণ নেই সেই ঘটনা কখনো কারো দিকে নিষ্পত করা যায় না একটা কথা সত্য কিন্তু আপনি বললেন যে আমাদের খতিব সাহেব এই কথা বলেছেন অথচ আমি সেই কথা বলিনি এই নিষ্পতকে সহি হবে একটা কথা সত্য আপনি বললেন আমাদের প্রধানমন্ত্রী এই কথা বলেছেন অথচ তিনি সেই কথা বলেননি হয়তো আপনার নামে মামলা হয়ে যাবে কথা সত্য হলেই সেটা আল্লাহ বলেছেন রসুল বলেছেন জরুরি হয়ে যায় না এজন্য এরকম ভিত্তিহীন কেচ্ছা কাহিনী বলা থেকে বিরত থাকা এটা নিজেদের ইমানের হেফাজতের জন্য জরুরি এগুলো যখন মানুষ বেশি বেশি বলতে থাকে বলতে বলতে পরে গিয়ে এমন কথা বলে ফেলে যে এই কথার দ্বারা তার আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফরুদ আহমান আলহামদুলিল্লাহ রবিআ